নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান সবখানে আছে তা নদ নদী গাছ পালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছ পালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান চন্দ্র শুরু যার আলো বাতাস টলো টলো সাগর আর উদার আকাশ চন্দ্র শুরু যার আলো বাতাস টলো টলো সাগর পালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান রাতের আকাশ ভরা তারার মিছিল চাঁদ মামার হাসিতে ধরা ঝিলমিল রাতের আকাশ ভরা তারার মিছিল চাঁদ মামার হাসিতে নদে নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদে নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান সবুজ গালিটা ঢাকা জমিন নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান সবখানে আছে তার দয়া ফুরান সবখানে আছে তার দয়া ফুরান নদ নদী গাছপালা সৃষ্টি এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ www.onibus.in